সবচেয়ে বড় বন্ধু সবার শ্রেষ্ঠ সঙ্গী হৃদয়বান আল্লাহ তালার নাজিল করা মহামহিম আল কোরআন সবচেয়ে বড় বন্ধু সবার শ্রেষ্ঠ সঙ্গী হৃদয়বান আল্লাহ তালার নাজিল করা মহামহিম আল কোরআন সবচেয়ে বড় বন্ধু সবার শ্রেষ্ঠ সঙ্গী হৃদয়বান আল্লাহ তালার নাজিল করা মহামহিম আল কোরআন সত্যিকারে সারি নিত্য নয়ের মতের দিশারি সত্যিকারের পথের দিশারি নিত্য নয়ের মতের দিশারি সত্যিকারের পথের দিশারি নিত্য নয়ের মতের দিশারি হক বাতিলে পৃথককারী হক বাতিলে পৃথককারী ফুরকান বলে খ্যাতিমান সবচেয়ে বড় বন্ধু সবার শ্রেষ্ঠ সঙ্গী হৃদয়বান আল্লাহ তালার নাজিল করা মহামহিম আল কোরআন সবচেয়ে বড় বন্ধু সবার শ্রেষ্ঠ সঙ্গী হৃদয়বান আল্লাহ তালার নাজিল করা মহামহিম আল কোরআন এই কিতাবের পঠন পাঠন গভীর গহীন অধ্যয়ন সন্দেহাতীত ভাবে মনন মনোয়াতার উন্নয়ন কিতাবের পঠন পাঠন গভীর গহীন অধ্যয়ন সন্দেহাতে ভাবে মন মন আতার উন্নয়ন পরকালের পরম বন্ধু সে রহমতে অথই সিন্ধু সে পরকালের পরম বন্ধু সে রহমতে অথই সিন্ধু সে পরকালের পরম বন্ধু রহমতের অথই সিন্ধু সে কঠিন কঠোর বিচার দিবসে কঠিন কঠোর বিচার দিবসে তার সুপারিশ মূল্যবান সবচেয়ে বড় বন্ধু সবার শ্রেষ্ঠ সঙ্গী হৃদয়বান আল্লাহ তালার নাজিল করা মহামহিমার কোরআন সবচেয়ে বড় বন্ধু সবার শ্রেষ্ঠ সঙ্গী হৃদয়বান আল্লাহ তালার নাজিল রহিম আল কোরআন সবচেয়ে বড় বন্ধু সবার শ্রেষ্ঠ সঙ্গী হৃদয়বান আল্লাহ তালার নাজিল করা মহামহিম আল কোরআন আল্লাহ তালার নাজিল করা মহামহিম আল কোরআন আল্লাহ তালার নাজিল করা মহামহিম আল কোরআন আল্লাহ তালার নাজিল করা মহামহিম আল কোরআন